সঙ্গে তাই একজন সাহাবি যার নাম হলো নওয়াসিবিন সামান আল আনসারি রাজি আল্লাহ তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করলাম যে নেকি কাকে বলা হয় আর গুনা কাকে বলা হয় তো রাসুল্লাহ সাল্লাহাম ইসলাম উত্তরে বললেন যে নেকি হচ্ছে সচ্চরিত্রার নাম মানে পুণ্য বা সৎ কর্ম হলো আসলে সচ্চরিত্রের নাম আর পাপ বলা হয় কাকে ওই বিষয়টিকে যে কাজ করলে অন্তরে বাধা দেয় এবং এই অনুভাবটি সৃষ্টি হয় অন্তরে যে মানুষ জানতে পারলে আমাকে লজ্জিত হতে হবে অপমানিত হতে হবে অপদস্থ হতে হবে সম্মানিত সম্মানিত ভাই ও বোনেরা আমার তাহলে এখানে রসুল্লাহ সাল্লাম বললেন আল বির হসনুল খোলক নেকি হচ্ছে সচ্চরিত্রের নাম তাহলে এখানে জানতে হবে যে আমার সচ্চরিত্র যেন বজায় থাকে আল্লাহর সঙ্গে আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে নিজের আত্মার সঙ্গে আর নিজের সমাজের সঙ্গে তো সচ্চরিত্র এমনই একটি বিষয় যে এই সচ্চরিত্রের বিষয়গুলি সচ্চরিত্রের বিষয়গুলি পরিপূর্ণভাবে পৃথিবীর বুকে মানুষকে প্রদান করার জন্যই রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই পৃথিবীর বুকে প্রেরিত হয়েছেন রাসুল রূপে তো সচ্চরিত্রের মর্যাদা অত্যন্তই বেশি রয়েছে ইসলাম ধর্মে আর সচ্চরিত্রের যোগাযোগও রয়েছে ইমানের সঙ্গে যার ইমান যত ভালো হবে তার চরিত্র তত ভালো হবে যার ইমান যত দুর্বল হবে তার চরিত্র তত দুর্বল হবে সুতরাং আল্লাহর ইবাদত করব আল্লাহর উপাসনা করব আল্লাহ তালার জন্য অন্তরে এখলাস বজায় রাখব যেটা আমাদের অন্তরে থাকবে সেটাই মৌখিকভাবে আমরা স্বীকৃতি দেব আর যেটা স্বীকৃতি দেব সেটা আমরা কাজে পরিণত করব তাহলে আমরা আল্লাহর সঙ্গে সচ্চরিত্র বজায় রাখব একত্ববাদের দ্বারা আর তার উপাসনার দ্বারা আল্লাহ রসুলের সঙ্গে কিভাবে আমাদের সচ্চরিত্র বজায় থাকবে ভালো থাকবে আমাদের চরিত্র কিভাবে আমরা ভালো রাখবো রসুল্লাহ সাল্লামের সঙ্গে তারপরে তো ইমানের সহিত তাকে বিশ্বাস করার সহিত এবং তার অনুসরণ করব। তার প্রতি দরুদ পাঠ করব। তার প্রতি সালাম পেশ করব। এগুলির মাধ্যমে আল্লাহ রাসুলের সঙ্গে আমাদের চরিত্র ভালো থাকবে আল্লাহ রাসুল যেটা করতে বলেছেন সেটা করব কেন যে আল্লাহ রাসুলকে বাদ দিয়ে যদি আমরা অন্য পথের পথিক হই তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব তাই আল্লাহ তালা বলেছেন অয়ন তুতি উহ তাহাতাদু যদি তোমরা তাকে মেনে চলো অর্থাৎ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহামকে মেনে চলো তাহলে তোমরা সুখদায়ক শান্তিদায়ক সৎ পথ পেয়ে যাবে নিজের আত্মার সঙ্গে কিভাবে চরিত্র ভালো রাখবো যে আত্মাকে কুকর্মে নিয়ে যাব না নিজের জীবনকে কুকর্মে নিয়ে যাব না ওই কাজ করব যেই কাজে আল্লাহ তালা রাজি থাকবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সন্তুষ্ট থাকবেন কেন যে আমাদের জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে আল্লাহ তালাকে রাজি রাখা আল্লাহর সন্তুষ্টি লাভ করা তো যে কাজে সন্তুষ্টি লাভ হবে না যে কাজে আল্লাহর সন্তুষ্টি লাভ হবে না সেই কাজে আমরা যাব না নিজের আত্মার প্রতি জুলুম করব না কিন্তু অনেক সময় মানুষ আত্মার প্রতি জুলুম করে পাপে লিপ্ত হওয়া মানে আত্মার প্রতি জুলুম করা পাপ করা মানে বিষ খাওয়ার মতো কেউ ধরেন শির করছে কুফুরি করছে বেদাতে লিপ্ত হচ্ছে এগুলো হচ্ছে মহাপাপ এগুলো হচ্ছে বিষ বিষ খেলে যেমন মানুষ মারা যায় এই সিরকি করলে কুফুরি করলে মানুষের ইমান মারা যাবে ইমান শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সম্মানিত ভাইয়ের আমার সম্মানিতা বোনেরা আমার তাহলে নিজের আত্মাকে রক্ষা করার জন্য খেয়াল রাখতে হবে যে আমি নিজের জীবনটাকে পাপের দিকে নিয়ে যাব না তাই আল্লাহ তালা বলেছেন মান আমেলা সালেহান ফালে নাফসে অমান আসা ফা আলেহা যে ব্যক্তি সৎকর্ম করবে নিজের নিজের আত্মার শান্তির জন্যই করবে নিজের আত্মাকে সুখে রাখার জন্যই করবে আর যে ব্যক্তি পাপে যাবে বা কুকর্ম করবে নিজের আত্মাকে ধ্বংস করার জন্যই কুকর্ম কদ আফলাহমান জাক্কাহা ওই ব্যক্তি পরিত্রাণ পাবে যে নিজের আত্মাকে সৎকর্মের দ্বারা ইমানের দ্বারা পবিত্র করতে পারবে অকাদ খা বা মান্দাসাহা ওই ব্যক্তি ওই ওই ব্যক্তি শান্তি থেকে ওই ব্যক্তি শান্তি থেকে বঞ্চিত থাকবে যে ব্যক্তি নিজের জীবনকে পাপের মধ্যে ডুবিয়ে রাখবে পাপের মধ্যে ঢেকে রাখবে অর্থাৎ পাপে লিপ্ত থাকবে সম্মানিতা বোনের আমার স্নেহের মেয়েরা আমার স্নেহের ছেলেরা আমার আর সম্মানিত ভাইরা আমার আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের দ্বারা যেন পাপ না হয় কিন্তু আজকাল দেখা যায় যে পাপ অনেকগুলি পাপ যেগুলো কবিরা গুণা সেগুলোকে মানুষ মনে করছে ছোট্টখাট্ট বিষয় আজকাল দেখা যায় পুরুষরা টাকনার নিচে কাপড় পরছে ফুল প্যান্ট পরছে কিন্তু এটা মুসলিমদের পরিচয় নয় মুসলিমদের পরিচয় হবে কি যে টাকনার ওপরে কাপড় থাকবে পুরুষের কেন যে টাকনার নিচে কাপড় পরাটা হচ্ছে জাহান্নামবাসীর আলামত কেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি টাকনার নিচে কাপড় পরবে তাকে আল্লাহ পবিত্র করবেন না তার জন্য মহাশাস্তি রয়েছে জাহান নামে তাহলে জাহান্নাম বাসি হওয়ার একটি আলামত হলো কি যে টাকনার নিচে কাপড় পরা সুতরাং আমরা তৌবা করে নেব এর আগে যদি ঘটে থাকে টাকনার নিচে কাপড় পরে থাকি তাহলে আজকে থেকে তৌবা করে নিব এবং আল্লাহ তালার দিকে ফিরে আসব এগুলো সম্পর্কে সহি হাদিস আছে পড়ার যেহেতু সময় নাই অল্প সময় তো তাই নিজের আত্মাকে পাপের দিকে নিয়ে যাব না সৎকর্মের দিকে নিয়ে যাব কোনো ব্যক্তির পাপের কাজে সহযোগিতা করব না হ্যাঁ ন্যায় কাজে সৎ কাজে সহযোগিতা করব অনেক সময় দেখা যায় মানুষ দাঁড়িয়ে কেটে ফেলছে বা ছোট করছে এতেও সে পাচ্ছে না কিছু কিন্তু নিজের আত্মার প্রতি জুলুম করছে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার সুতরাং নিজের আত্মার সঙ্গে বা নিজের জীবনের সঙ্গে আমি সচ্চরিত্র কিভাবে বজায় রাখবো বললাম যে নিজের জীবনটাকে পাপ থেকে বাঁচিয়ে রাখবো দূরে রাখবো এর দ্বারা আমার চরিত্র আমার জীবনের সঙ্গে ভালো থাকবে এরপরে সমাজের সঙ্গে আমার চরিত্র কিভাবে ভালো থাকবে যে আমি কোনো ব্যক্তিকে কষ্ট দিব না হারাম মাল খাবো না প্রতিবেশীর প্রতি খারাপ দৃষ্টি দিব না প্রতিবেশীকে কষ্ট দিব না আমার বন্ধু বান্ধব বা আমি যাদের সঙ্গে চলাফেরা করি তাদেরকে আমি কষ্ট দিব না পারলে উপকার করব কিন্তু তাদের ক্ষতির পথে যাব না এইভাবে আমার চরিত্র সমাজের সঙ্গে ভালো থাকবে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে চরিত্র ভালো রাখার তৌফিক দান করেন আমরা যেন সবসময় সচ্চরিত্রের উপর অটল থাকি কেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামও চরিত্রবান ছিলেন তিনার অনুসরণে আমরাও চরিত্রবান হয়ে জীবন যাপন করবো আকুল কৌলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ